মাহিরম জানেলো আবার একটি বছর পরে প্রভুর রহমি ধরাতে অজর ধারাই ঝরে মাহিরম জানেলো আবার একটি বছর পরে প্রভুর রহমি ধরাতে অজর ধারাই ঝরে পড়বে নামাজ রাখবে রোজা পড়বে নামাজ রাখবে রোজা নাও শপথ করে মাহিরম জানেলো আবার একটি বছর পরে প্রভুর রহমেই ধরাতে অজর ধারাই ঝরে মাহিরম জানেলো আবার একটি বছর পরে প্রভুর রহমেই ধরাতে অজর ধারাই ঝরে পড়বে নামাজ রাখবে রোজা পড়বে নামাজ রাখবে রোজা নাও শপথ করে মাহে রমজান এলো আবার একটি বছর পরে প্রভুর রহমে ধরাতে অজর ধারাই ঝরে জান্নাতেরই দরজা প্রভু দিলে নাজি খোলে দুজোকেরি দরজায় আজি প্রভুর তালা জোলে জান্নাতেরি দরজা প্রভু দিলে নাজি খুলে দুজোখেরি দরজায় আজি প্রভুর তালা জুলে শৃঙ্খলে বাঁধিলেন প্রভু শৃঙ্খলে বাঁধিলেন প্রভু ইবলি শৈতানের রে মাহিরম জানেল আবার একটি বছর পরে প্রভুর রহমে ধরাতে অজর ধারাই ঝরে পড়বে নামাজ রাখবে রোজা পড়বে নামাজ রাখবে রোজা নাও শপথ করে মাহিরম জানেল আবার একটি বছর পরে প্রভুর রহমে ধরাতে অজর ধারাই ঝরে নিজের হাতে দিবেন প্রভু রোজার প্রতিদান আরো ছায়ায় মেহমান করে দিবেন সম্মান নিজের হাতে দিবেন প্রভু রোজার প্রতিদান আরস ছায়ায় মেহমান করে দিবেন সম্মান জান্নাতেতে দিবেন প্রভু জান্নাতেতে দিবেন প্রভু নিয়ামত ভরে মাহিরম জানেল আবার একটি বছর পরে প্রভুর রহমে ধরাতে অজর ধারাই ঝরে পড়বে নামাজ রাখবে রোজা পড়বে নামাজ রাখবে রোজা নাও শপথ করে মাহে রমজান এলো আবার একটি বছর পরে প্রভুর রহমি ধরাতে অজর ধরাই ঝরে সারাটা দিন রোজা রেখে যখন ইফতার করে সারা জীবনের গোনা যত যাই সবই জড়ে সারাটা দিন রোজা রেখে যখন ইফতার করে সারা জীবনের গোনা যত যাই সবই ঝরে হাসর দিনে মহান প্রভু হাসর দিনে মহান প্রভু নিবে আপন করে মাহে রমজান আবার একটি বছর পরে প্রভুর রহমে ধরাতে অজর ধারাই ঝরে পড়বে নামাজ রাখবে রোজা পড়বে নামাজ রাখবে রোজা নাও শপথ করে মাহে রম রমজান এলো আবার একটি বছর পরে প্রভুর রহমে ধরাতে অজর ধারাই ঝরে মাহে রমজান এলো আবার একটি বছর পরে প্রভুর রহমে ধরাতে অজর ধারাই ঝরে প্রভুর রহমে ধরাতে অজর ধারাই ঝরে